ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কেননা গত সপ্তাহ আমার বাংলাদেশ থেকে কিছু ভাইরা ফোন করেছিলেন বা চিঠি লিখেছিলেন ওইরূপ আমাদের দেশেরও অনেক প্রশ্ন এসে রয়েছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাইনি তাই এক সপ্তাহ একটু লেট হয়ে গেছে আমার বাংলাদেশের যে ভাইরা প্রশ্ন করেছেন আপনারা পুনরায় রেকর্ড করে ভয়েসমেল পাঠিয়েছেন যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি এখন আমরা নিজের প্রশ্নের উত্তর পাইনি না ভাই আমাদের এখানে যে প্রশ্ন পৌঁছে যায় আমরা তার অবশ্যই উত্তর দিই হয়তো একটু দেরি হতে পারে কেননা আপনার আগে যে সমস্ত প্রশ্ন এসে রয়েছে তারা তো অপেক্ষায় আছে নিজের প্রশ্নের উত্তর শোনার জন্যে তো আগে সেগুলো কমপ্লিট করতে যেয়ে অনেক অনেক সময় একটু দেরি হয়ে যাচ্ছে তাই আপনারা একটু ধৈর্য রাখবেন আপনারা নিজের প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে একটু দেখে নিই আগে আমি আপনাদের একটা দুটো লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই বা আপনারা যা লিখেছেন সেগুলো পড়ে শোনাতে চাই পরে আমি অডিও রেকর্ডিং ফেলো করব বা তার উত্তর দেব দেখি কোথা থেকে কে লিখছেন প্রথম বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার নাম কদরি খাতুন আমি আপনার প্রতি এপিসোড দেখি আমার খুব ভালো লাগে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুখে থাকুন শান্তিতে থাকুন আল্লাহ আপনার পিতা মাতাকে ভালো রাখুক আপনার পরিবারকে ভালো রাখুক মৌলানা সাহেব আপনি যে কোরআন হাদিস থেকে সত্য কথা বলেন কেন ওই সব মূর্খ মৌলবীরা মানছে না এত সুন্দরভাবে কোরআন কোরআন কীভাবে অজু করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তারা সব কিছু কোরআন কোরআনে থাকার সত্ত্বেও কেন তারা মিথ্যা বলছে মানা সাহেব আমাদের গ্রামে আল্লাহর উপাসনা আল্লাহর উপাসনা করছে কিন্তু সঠিকভাবে না যেভাবে আল্লাহ দেখতে চায় কিন্তু ওইভাবে মাওলানারা তো কোরআন পড়তে জানে তারা যেন সঠিক পথের দিকে ফিরে আসছে না ভালো থাকবেন মাওলানা সাহেব চ্যানেল উইনের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন কদরি খাতুন আপনার চিঠি লেখার জন্য বা আপনি যা কিছু লিখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রাম দেখছেন তার থেকে লাভবান হচ্ছেন বোঝার চেষ্টা করছেন আর আপনি একটা ক্ষোভ জাগিয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন যে আপনাদের এলাকায় মৌলবী মালানারা তারা সব কিছু জেনেও কিন্তু তারা সঠিক জিনিসকে মানছে না বা ওইভাবে করছে না যেভাবে করা উচিত তো আমার প্রিয় বোন আমি এতটুকু বলতে চাই তাদের জন্যে আল্লাহ যদি কারোর হেদায়ত করে তো সেই হেদায়ত পাবে আর আল্লাহ যদি তার হেদায়ত না করে তো কেউ হেদায়ত পাবে না আমি আপনি কোরআনের ওপরে আমাল করে নবীর হাদিসের ওপরে আমাল করে আল্লাহ রসুলের বাণী পায়গাম তাদের কাছে পৌঁছে দিতে পারি তাদেরকে মানতে বাধ্য করতে পারি না লা ইকরাহাফিদ্দিন কোনো জোর জবরদস্তি নেই দিনে ইন আহসান তুম আহসান তুমলে আনফসিকুম যদি তোমরা ভালো করো তো নিজের জন্যে ওয়াইন আহসান তুম আলে যে খারাপ কাজ করবে তার সাজা সে পাবে তো সৎ পথ দেখানোর দায়িত্ব আমার কোরআন বলছে তোমাদের মধ্যে এক উম্মাদকে হতে হবে যারা অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাবে নেকির হুকুম দেবে অসৎ পথ থেকে বাধা দেবে অবশ্যই তারা সফলগামী হবে তো আলহামদুলিল্লাহ এই আয়তের উপরে আমাল করে আমি সৎ পথ দেখানোর চেষ্টা করছি অসৎ পথ থেকে বাধা দেওয়ার চেষ্টা করছি ন্যায়ের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আর আল্লাহ আমার সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ বহু লোকের জ্ঞান ফিরেছে বহু লোক হকিকত জানতে পেরেছে তার মধ্যে কিছু প্রকাশ করছেন কিছু প্রকাশ এই জন্য করতে পারছেন না সামাজিক বাইকাটের ভয় পারিবারিক বাইকাটের ভয় আপনদের থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার ভয় তার আপনরা হয়তো তার স্বাদ ছেড়ে দেবে এই জন্য আর অনেক মৌলবী মাওলানারাও এই পরিস্থিতির মধ্যে আছেন আমি জানি বাস্তব তারা চেয়েও এখন হক বলতে পারছে না তার কারণ হচ্ছে সামাজিক বাইকাটের ভয় আছে আর্থিক সংকটের ভয় আছে আর নইলে তাদের ওপরে আক্রমণ হতে পারে চাপ সৃষ্টি করা হতে পারে অনেক কিছু তাদের হয়তো সহন করতে হবে যে এতদিন তাহলে কেন এই হকিকতগুলো লুকিয়ে রেখেছিলে এতদিন কেন এই হকিকত কেন বলনি এই ভয়ে তারা বলতে পারছে না প্রকাশ করতে পারছে না তো আল্লাহ হেদায়ত করুক আল্লাহ যদি তৌফিক দান করে যদি অন্তরে একবার আল্লাহর ভয় জাগে তখন তারা মানুষের ভয় করবে না ওই পথের প্রতীক হবে যে পথে আল্লাহ রসুল তাকে দেখতে চায় আর স্বর্গ বা জান্নাতের মালিক আল্লাহ আল্লাহর হুকুম যদি মেনে চলা হয় সে স্বর্গে যাবে আর আল্লাহর হুকুমকে যদি অমান্য করে সে মানুষের ভয় হোক যার ভয় হোক সে কিন্তু স্বর্গে যেতে পারবে না তাই আল্লাহকে রাজি করার আল্লাহকে খুশি করার চেষ্টা করুন এখনও অনুরোধ করছি আপনদের ভয় করবেন না পাড়াপড়শির ভয় করবেন না গ্রামবাসীদের ভয় করবেন না প্রভাবশালীদের ভয় করবেন না আল্লাহর ভয় করুন কোরআন হাদিস এইভাবেই বলা হয়েছে যারা আল্লাহর ভয় করে তাদেরকে অন্য কারোর ভয় করার প্রয়োজন হয় না ওমাই ইয়তওয়াক্কাল আল্লাহ হাসব যে আল্লাহর উপরে ভরসা রাখে বিশ্বাস করে আল্লাহর হুকুম মেনে চলে বা আল্লাহর ভয় করে মাইয়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহ মকরাজান যে আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেয় ওই আরদ কমেন আয়সলে তাসিব এমন জায়গা থেকে তাকে রুজি দান করে যেখানে তার ধারণাও ছিল না যেখান থেকে আমি রুজি পেতে পারি ওমাইয়া তাবাক্কাল আল্লাহ বাবা আসবো যে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তার জন্য যথেষ্ট তো আল্লাহর উপরে একবার ভরসা করে দেখুন আমি আমার মৌলবি মাওলানা ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা পাবলিকের ভয় করবেন না সৎ পথের প্রতীক হয়ে দেখেন কত লাভ আর আল্লাহ এমন জায়গা থেকে রুজি দেবে হয়তো ভাবতেই পারেন না আর আমার সমাজের কাছেও আমি অনুরোধ করছি দুঃখের বিষয় খুব কষ্ট লাগে এই কথাটা বলতে যে আপনারা জ্ঞানী বা শিক্ষিত লোকের পিছনে চলুন নবীর প্রতিনিধি হিসেবে যার পেছনে আপনি নামাজ পড়ছেন এমামে জামাত মনে করে এ কাকে ফলো করছেন কার কথা মতো চলছেন এই যে এমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এই ভেবে তার পেছনে নামাজ পড়ছেন যে ওনার জায়গায় যদি নবী হতেন তো তানার পেছনে আমরা নামাজ পড়তাম আজ নবী নেই তাই নবীর প্রতিনিধি হয়ে এনারা আমাদের এমামাতি করছেন আমাদেরকে সৎপথ দেখাচ্ছেন তো একজন প্রতিনিধিকে একজন লিডারকে একজন ইমামকে শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে আজ সামান্য চাকরি যখন আপনারা খুঁজতে যান কোনো জায়গায় কোনো কাজের জন্য যান ইন্টারভিউ দিতে হয় একবার না দশ দশবার ইন্টারভিউ দিতে হয় যারা বড় বড় শিক্ষা লাভ করেছে মাস্টার ডিগ্রি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে তারা সামান্য ভুল চুকের জন্যে ইন্টারভিউতে যখন পাশ না করতে পারে তো তাদেরকে ওই স্থানে বসানো হয় না যেখানে শিক্ষিতদেরকে বসানো হয় বা যে একটা শিক্ষিতদের স্থান তাহলে নবীর স্থানে কেমন কেমন করে কিভাবে আপনারা এমন মূর্খ লোকদেরকে রেখে ফলো করে যাচ্ছেন যারা নদীর সঠিক সঠিক হাদিস জানে না যারা পড়তে জানে না ভালো করে বা কোরআনের আয়াতকে পড়ে বুঝে বোঝার শক্তি নেই বিনা তর্জমা দেখে যারা সঠিক আরবির জ্ঞান রাখে না যারা ইলমে নহ ইলমে সার্ফ জানে না কোরআনের কোন ভাষা কোথায় কোন অর্থ নিয়ে ব্যবহার হয়েছে তারা এই জ্ঞান রাখে না হাদিসে কোথায় কোন শব্দ নবী কিভাবে ব্যবহার করেছেন কোন ব্যাকগ্রাউন্ডে কোন হাদিস বলা হয়েছে যারা এই জ্ঞান রাখে না আপনারা তাদের ফলো করছেন তাদের পেছনে চলছেন যারা দু বছর মাদ্রাসায় থেকে হয়ে এসেছে তাদেরকে নিজের এমা মনে করছেন যারা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর ধরে পড়ে লেখাপড়া শিখে জ্ঞান লাভ করে এসেছে তাদেরকে ফলো করুন যারা শরীয়তের সমস্ত নিয়ম শৃঙ্খলা জানে যারা আল্লাহ রসুলের ভয় করে কোরআনের আয়াতকে বোঝে বা বোঝানোর শক্তি রাখে বিনা তর্জমায় যারা কোরআনের তর্জমা করতে পারে বিনা তর্জমা দেখে যারা হাদিসের তর্জমা করতে পারে এমন শিক্ষিত মৌলবী মাওলানাদের পেছনে চলার চেষ্টা করুন এহকালো পরকালে যদি নেজাত পেতে চান যদি সেইভাবে চলেন তো এহকাল পরকাল উজ্জ্বল হবে আর ওই দু বছরের দু পাঁচটা চার পৃষ্ঠা পড়ে এসে এমামতি করছে যে নিজে আরবি জানে না ভালো না কোরআন হাদিসের জ্ঞান রাখে যদি এদের পেছনে চলতে থাকেন তো মনে রাখবেন এহকালো পরকাল অন্ধকার কিভাবে আপনারা নবীর স্থান তাকে দিচ্ছেন ইমামদের স্থান খলিফার স্থান তাকে দিচ্ছেন যারা ওই স্থানের যোগ্য না বা যারা কোরআনের জ্ঞান রাখে না হাদিসের জ্ঞান রাখে না সঠিক ইতিহাস যারা জানে না তাদের পেছনে আপনারা চলছেন নিজের এমাম মনে করে তাদের পেছনে উঠছেন বসছেন এটা বড় দুঃখের কথা সাধারণ পাবলিককে এখনও আমি জাগ্রত করার চেষ্টা করছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জাগেন এখনও সজাগ হন হাসরের দিনে এরা কোনো কাজে আসবে না এরা নিজের আর পথ পাবে না তো আপনাদেরকে কী করে সাপোর্ট করবেন বা আপনাদেরকে কোথায় নিয়ে যাবেন তাই ওই এমামদেরকে ফলো করুন যে এমামদের সঙ্গে কাল হাসনের ময়দানে ডাকা হবে যে এমামের সম্পর্কে কোরআনে বলা হচ্ছে ইয়মানাদুকুল্লা উনাসিম বে এমামহিম সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের যুগের এমামের সঙ্গে ডাকা হবে সেই যুগের এমামকে চুনুন তার মারেফত অর্জন করুন আর ওই আহলে বায়তকে ফলো করুন যে আহলে বায়তকে ফলো করা মানে নবীকে ফলো করা যে আহলে বায়ত কোরআনের রাস্তা দেখিয়েছেন যে আহলে বায়ত সিরাতুল মোস্তাকিমে ওপরে আমাদেরকে লাগিয়েছেন সেই আহলে বায়তের ফলো করার চেষ্টা করুন আমার প্রিয় বোন আপনি যা কিছু লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনি আপনার মতো চেষ্টা করুন আমাদের কাছ থেকে এগুলো শোনার পরে নিজের পাড়াপড়শি আপনদের আত্মীয় স্বজনদের যাদের কাছে পৌঁছে দিতে পারবেন পৌঁছে দিন আমি পরিষ্কার বলছি মানবে কি না মানবে সেটা তার ব্যাপার কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার নবীকে আল্লাহ হুকুম দিয়েছিল বা হুকুম দিয়েছিলেন এই কোরআন বা আমার হুকুম পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার এবারে কে মানবে না মানবে সেটা তার ব্যাপার যে মানবে সে সফলগামী হবে সে নিজাত পাবে যে আপনাকে ফলো না করবে না মান আপনার কথা মানবে না সে নিজেই নরকে যাবে তো তার জন্য আপনি দায়ী হবেন না তো ওই জন্যে আমরা নিজের কর্তব্য পালন করব বা পালন করে যাচ্ছি করতে থাকবো আমাদেরকে কে শুনবে কে মানবে কে সঠিক জিনিসকে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না সেটা তাদের ব্যাপার বা আপনারা দর্শকবৃন্দ আমার প্রিয়জন আপনজন আমি আপনাদের কাছে অনুরোধ করছি হক জিনিসকে জানার পরে সেটাকে বুঝে তাকে ফলো করে বা তাকে মেনে চলার চেষ্টা করুন যদি মনে হয় যে না এ লোকটা কোরআন ও হাদিস থেকে সূত্র সমেত যখন বলছেন তো নিশ্চয়ই কিছু জিনিস আছে বোঝার আছে এটা বুঝতে হবে একবার চিন্তা করে দেখুন কোরআন যেভাবে বলছে নত্তা বেমা আলফাইনা আলহি আবা না আমরা তো ওই পথের প্রতীক হয়ে চলবো যে পথের ওপর আমার দাদাদের পেয়েছি নবী আপনি হাজার ভালো পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন হাজার ভালো কথা বলছেন কিন্তু দুঃখ বেশ দুঃখের বিষয়ে আপনার কথা আমরা মানতে পারছি না কারণ আমার বাপদাদারা আমাদেরকে এই পথ দেখিয়ে গেছে এই পথের উপরে ছেড়ে গেছে আমরা ও পথ ছাড়তে পারছি না তো ওইরূপ আমার কিছু মুসলমান ভাইরা আছে যারা নিজের বাপ দাদাদের দেখানো পথের ওপরে চলছে তারা হয়তো জানি না নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওইটা ত্যাগ করতে পারবে কি না ওই ভুল থেকে বাইরে আসতে পারবে কি না যদি বাইরে আসে তো তার ও তার পূর্বপুরুষদের জন্য মঙ্গল হবে হয়তো তাদের সাজা একটু কম হয়ে যাবে আর যদি ওই ভুল পথের ওপরে থেকে চলে যান তো আপনারা নিজেরাও সাজা পাবেন আর ওই ভুল পথের ওপরে যারা লাগিয়ে গেছে তাদের সাজা বড় কঠিন হয়ে যাবে আশা রাখি আপনারা জিনিসকে বোঝার চেষ্টা করবেন আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমার নাম শাহজাহান শাহজাহান মীর আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলা থেকে বলছি হুজুর আমার প্রশ্ন হলো বর্তমান যুগে অনেকেই ইউটিউবে বক্তা বলছে মিলাদ কেয়াম করা নাকি বিদাত এই সম্পর্কে ইসলাম ধর্মের হাদিস কোরআন কি বলছে সেটা জানতে চাই দয়া করে জানাবেন হুজুর আমি একটা সন্দেহমূলক জায়গায় আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার ভাই শাহজাহান মির সাহেব আপনার প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানি না কাকে শুনছেন কাকে ফলো করছেন মনে রাখবেন এই দুনিয়ায় হকের ফলোয়ার্স খুব কম সত্য পথের পথিক খুব কম শয়তানের পথের পথিকের সংখ্যা বেশি শয়তানের সহযোগী বেশি শয়তানের পথের দিকে আমন্ত্রণ জানানোর লোক লোকের সংখ্যা অনেক বেশি তাই সকলকে ফলো করলে হবে না সকলকে মানলে হবে না সত্য বা হক জিনিসকে শুনতে বা মানতে হবে সেটাকে ফলো করতে হবে কোরআনে পাকে নবী করিম সাল্লা সাল্লামের কথা মেনে চলতে বলা হয়েছে ওনাকে অনুসরণ করতে বলা হয়েছে ওনার অনুগামী অনুসারী হয়ে চলতে বলা হয়েছে যে কোরআনে কোরআনে হজরত ঈসা নবী আলাইসালামের জন্মদিবসকে সালাম করা হয়েছে ইয়মা অলিত্য ইয়মত ইয়মা আমুদ হাইয়া এগুলো কি তারা পড়ে না যে নবীর ওপরে সালাম না পড়লে নামাজ হয় না বিসমুল্লাহ রহমান ইন্নআল্লাহ ওমালায়কাতহি সল্লুন আলা নবী আইউল্লাদিন আমানু সল্লু আলি ওসাল্লামু তসলিমা আল্লাহ ও তার ফেরিস্তারা দরুদ সালাম পড়ছে নবীর ওপরে এই বিশ্বকরণ তোমরাও দরুদ সালাম পড়ো তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন নবীর ওপরে দরুদ সালাম পড়ার জন্যে আর ওই নবীর ওপরে দরুদ সালাম যদি কেউ না পড়তো তার নামাজ হবে না তো নামাজ যদি না হয় দরুদ সালাম না পড়লে তো সেই নবীর ওপরে নামাজের পরে যদি কেউ ক্যাম করে কেউ সালাম পড়ে আর মিলাদে কি বর্ণনা হয় সেখানে নবীর গুণগান গানা হয় নবীর ফজিলত বর্ণনা হয় সঠিক হাদিস বা কোরআনের আয়তের ব্যাখ্যা করা হয় এগুলো কি ভুল কাজ হচ্ছে এগুলো কি বিদাত করা হচ্ছে যে কাজের মাধ্যমে আমরা আল্লাহ রসুলকে স্মরণ করব সেটা যদি ইসলামিক রীতি নিয়ম শৃঙ্খলা হিসেবে হিসাবে যদি অবৈধ বা হারাম না হয়ে থাকে কোনো অসুবিধা নেই বিদাত কাকে বলে ইদখাল ওফিদ্দিন মালাই সাফিদ্দিন দিনে ওই সমস্ত জিনিসকে প্রবেশ করা যেটা দিনের অংশ নয় তো সেটা যদি দিন মনে করে দিনের অংশ মনে করে প্রবেশ করানো হয় তাহলে সেটাকে বিদাত বলা হয় যেমন নামাজের শুভ সকালে নামাজ দু রেখাত ওটাকে যদি তিন রেখাত করা হয় তো এটা বিদাত কেননা দিনে তিন রেখাত সকালে নামাজ নয় দিনে হচ্ছে দু রেখাত সকালে নামাজ মগরের নামাজ তিন রেখাত ওটা যদি কেউ চার রেখাত পড়ে কি ছ রেখাত পড়ে এটা হবে বিদাত ইতকাল ও ফিদ্দিন মালাই সেফিদ্দিন দিনে ওই সমস্ত জিনিস প্রবেশ করানো যেটা দিনের অংশ নয় এরা বিদাতের অর্থ জানে না এখানে নবীর গুণগান গাওয়া হচ্ছে নবীর প্রশংসা হচ্ছে নবীর বলা রাস্তাগুলো পাবলিককে বোঝানো হচ্ছে তো সেই মিলাদকে তারা কি করে বিদাত বলছে সেই মিলাদে কি কোনো হারাম কাজ হচ্ছে যদি হারাম কাজ হয় তো মিলাদে কেন যেখানে আর আমি পরিষ্কার বলেছেন নবী বলেছেন যে সমস্ত হাদিস আমাদের থেকে নকল করা হবে সেটা যদি কোরআনের আয়তের সঙ্গে মিল খায় তো সেটা নিয়ে নেবে আর যদি কোরআনের আয়তের সঙ্গে মিল না খায় তাকে ছুঁড়ে ফেলে দেবে তো এদের যে সমস্ত হাদিস এরা ব্যাখ্যা করছে ছুঁড়ে ফেলে দেওয়া হাদিস ওই সঠিক হাদিস যেগুলো আমি সূত্র দিয়ে বলছি প্রমাণ করে দিচ্ছি তারপরেও যদি তারা না মানে কোরআনের সেই আয়াতগুলো বোঝার না চেষ্টা না করে তো কী করবো কিচ্ছু করার নেই আমি যেমন বললাম যে কোরআনের বাইশ পারে সুরা আহসাব এই আয়াত আছে কিনা তারা তুলে দেখুক ইন্নআল্লাহ বা মালায়কত ইসল্লুন আলা নবী ইয়াউল্লাদিন আমানু সাল্লু আলি ওসাল্লাম তসলিমা তো এখানে আল্লাহ রসুল ধরো তো সালাম পড়ছে সালাম পড়ার হুকুম দিচ্ছে সলবত সালাম পড়ার হুকুম দিচ্ছে আর মুসলমান বলছেন নবীর ওপরে সলবত সালাম পড়া বিধাত সলবত সালাম পড়া যাবে না যেটা আমি নিজের চোখে দেখে এসেছি নবীর রওজায় মানে মোতাউয়েরা ওরা সুন্নতের ওপরে আমাল করতে দিচ্ছে না আমার সুন্নি ভাইদেরকে হাত ধরে মসজিদ থেকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছে তোমরা কেন সালাম করছো নবীর ওপরে এটা বিদাত কিন্তু কোরআন বসে সল্লু আলহি ওসল্লাম তসলিমা এরা কি এই কোরআনের আয়াত পড়েনি তো বলো ভাই একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করো যে কোরআনকে মানব হাদিসকে মানব না এই সমস্ত মিথ্যা মোল্লা মৌলবীদের মানব যারা মিসগাইড করছে শরীয়তকে ভুল ব্যাখ্যা করছে পাবলিককে ভুল বোঝাচ্ছে আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবার আমার বাংলাদেশের এক ভাই এখানে প্রশ্ন রেখেছে পড়ে দেখি আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম কবির হোসেন আমার একটা প্রশ্ন ছিল আমরা বাজার থেকে পশুর মাংস কিনে নিয়ে কিনে সেটা হামলাভাবে জবাই করা হয়েছে কি না হালালভাবে জলা হয়েছে কিনা সেটা জানি না সেটা আমাদের জন্য হালাল হবে কি না আর এই প্রশ্ন প্রশ্ন টাকনোর উপরে কাপড় উঠিয়ে নামাজ পড়লে হারাম কিনা একটু জানাবেন প্লিজ ধন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব আপনার পোস্টের জন্য আমি ধন্যবাদ জানাই আর আপনার প্রশ্নের উত্তর একটু দেরি হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে কিছু মনে করবেন না আমার ভাই যান আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিলাম বলে আপনার আগে অনেকের প্রশ্ন ছিল বলে হয়তো আপনার প্রশ্ন একটু দেরি হয়ে গেছে বাজার থেকে যে আপনারা মাংস কিনে নিয়ে আসছেন আপনারা জানেন এটা হালালভাবে জবাই করা হয়েছে কিনা তো এটা আমাদের জন্য বড় কঠিন আমরা যারা ভারতবর্ষে বাস করি যেটা ইসলামিক দেশ নয় সেই জন্য বলা হয়েছে তোমরা তদন্ত করে দেখো এটা যদি হালালভাবে জবাই হয় তাহলে এটা কেন বা ব্যবহার করো বা পানাহার করো আর যদি হালালভাবে না হয় তাহলে কিন্তু কেনা বা ব্যবহার করা খাওয়া উচিত হবে না কিন্তু আপনারা মুসলমান দেশে আছেন ওখানে আশা রাখি ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে মেনে জবাই করা হচ্ছে তবু যদি সন্দেহ হয় তো একবার যেয়ে সেটাকে যাচাই করুন দেখুন যেখানে পশু পাখি জবাই হয় স্যালেটার হাউস বা কসাইখানাকে জবাই করার যে সমস্ত জায়গা তৈরি করা হয় সরকারের তরফ থেকে কী বেসরকারি সেখানে যে দেখুন সঠিকভাবে ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে মেনে মানে কেবলার রুখ করে লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে বা যেভাবে জবাই করার নিয়ম বলা হয়েছে বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহ আকবর বলে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে এইভাবে জবাই হচ্ছে কি না যদি একবার দেখেন তো সন্দেহ ঘুষে যাবে মিটে যাবে তবে শরিয়াত হিসেবে অন্য সমস্ত পানাহারকে বৈধ করা হয়েছে যতক্ষণ আপনাকে তার হারাম হওয়ার জ্ঞান না হচ্ছে কিন্তু জবাই করা মানে মাংস এমন একটা জিনিস এখানে বলা হয়েছে এখা এটাকে সকলের হাত থেকে নিও না বা যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে খেও না তার পবিত্র বা হালাল হওয়ার বিশ্বাস হতে হবে তাই আমার ভাই যদি আপনারা মনে করেন এই জিনিসটা বাইরে বিদেশ থেকে প্যাক হয়ে আসছে আপনাদের দেশের নয় তখন তার পবিত্রতার এলিম হতে হবে নইলে ওটা বৈধ নয় কিন্তু যদি আপনাদের দেশের হয় বাংলাদেশের হয় বাংলাদেশ ইসলামিক রাজ্যের মধ্যে ইসলামিক রাষ্ট্রের মধ্যে কোনো নয় সুতরাং ওখানে বিশ্বাস করতে পারেন যে নিশ্চয়ই এখানে হালালভাবে জবাই করা হয়েছে বা হালালভাবে এই মাংসটাকে মার্কেটে আনা হয়েছে তো তখন ওই বিশ্বাসের সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে নিজে চোখে সামনে যদি জবাই করে নিতে পারেন এটাই উত্তম আশা রেখে আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন টাকনোর উপরে কাপড় উঠিয়ে নামাজ না নামাজ পড়লে সেটা হবে কি না বা টাকনোর উপরে কাপড় উঠিয়ে নামাজ না পড়লে হারাম কিনা একটু জানাবেন দেখুন ভাই টাকনোর উপরে কাপড় তুলে নামাজ পড়ার হুকুম কোথাও দেওয়া হয়নি শরিয়াতে লজ্জাস্থানকে ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে যত সুন্দর পোশাকে নামাজ পড়বেন যত ভদ্র পোশাকে সভ্য পোশাকে নামাজ পড়বেন তত সব বেশি পাবেন তবে মজবুরিতে যদি মনে করুন আপনার কাছে ভালো পোশাক নেই কি মনে করুন একটা হাফ প্যান্ট আছে শুধু একটা হাফ প্যান্ট গেঞ্জিও নেই আপনি হাফ প্যান্ট পরেও নামাজ পড়তে পারবেন লজ্জাস্থানকে ঢেকে আর নারীদের জন্য বলা হয়েছে আওরা মানে তাদের পুরো শরীরটাই লজ্জাস্থানের সমতুল্য তো তাদেরকে পুরো শরীর ঢেকে শুধু চেহারা আর দুই হাতের এই পোষা পর্যন্ত আর পায়ের গোস পর্যন্ত এটা সামান্য তারা খুলে রাখতে পারে বাকি শরীরকে রাখতে বলা হয়েছে কিন্তু পুরুষদের জন্যে শুধু যদি লজ্জাস্থানকে তারা আগে বা পিছনে বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট এতটা ঢেকে যদি নামাজ পড়ে তো তাদের নামাজ হবে তবে পোশাক যত বেশি বা সুন্দর হবে তার স্বভাব তত বেশি হবে লুঙ্গি পায়জামা কি প্যান্ট এটাকে টাকনোর ওপরে তুলে নামাজ পড়তে হবে এটা এমন কোথাও শরিয়াতে বলা হয়নি আদবের সঙ্গে নামাজ পড়তে বলা হয়েছে যদি আপনার জুব্বা পায়জামা কি জাম বড় জামা কি লুঙ্গি যা কিছু যদি টাকনার ওপরে এসে যায় কোনো অসুবিধে নেই আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে আমার মা তাহাজিতে নামাজ পড়ে তো উঠতে পারে না তো কাজা হয়ে যায় তো ওই না কাজা নামাজটা আদায় করতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত তাহাজুদ নামাজ সন্নত নামাজ যদি সময়ের মধ্যে পড়তে পারে খুব স্বভাব যদি কেউ সময়ের মধ্যে না পড়তে পারে পরে যে কোনো সময় সে কাজা পড়তে পারে তবে সুন্নত নামাজের জন্য কাজার নিয়াত করার দরকার নেই আমি তাহাজুদ নামাজ পড়িতেছি মানে সালাতুল্লাইল পড়িতেছি কোরবাতান এলাল্লাহ কি সালাতুল শেফা মানে নামাজে শেফা পড়িতেছি দুরেকাত কোরবাতান আল্লাহ কি এক রেখাত নামাজে বেতর পড়িতেছি কোরবাতান এলাল্লাহ এই বলে নিয়াত করে নামাজ পড়বে ইনশাল্লাহ আল্লাহর নিকটে তার স্বভাব পাবে তবে সময়ে যে সময়ে নামাজ পড়তে বলা হয়েছে তাহাজুদ নামাজ আফটার মিড নাইট মানে অর্ধেক রাতের পর থেকে নিয়ে ভোরের আজান পর্যন্ত আজানের আগে পড়তে হবে তবে উত্তম সময় হচ্ছে আজানের যত নিকটে ওটা পড়া যায় মনে করুন আজান যদি হয় সাড়ে চারটের সময় কি পাঁচটার সময় তো নামাজটা শুরু করুন সাড়ে চারটের সময় কি চারটে পনেরোই সময় শুরু করুন পঁয়তাল্লিশ মিনিট আগে শুরু করা যথেষ্ট ওই সময়টা উত্তম সময় সাহারের সময় যখন সবাই শুয়ে থাকে সেই সময় যদি কেউ উঠে আল্লাহকে স্মরণ করে ওই তাহাজ্জুদ নামাজ পড়ে তো আল্লাহ তাকে নিয়ে গর্ব করে ফেরিস্তাদের মাঝখানে দেখো আমার বান্দা আমাকে কত ভালোবাসে সবাই ঘুমিয়ে আছে আরাম করছে কিন্তু আমার বান্দা আমার মহাব্বতে আমার ভালোবাসায় সে নিজের বিছানা ছেড়ে নিদ্রাকে তেজ্য করে আমার উপাসনা করছে সে যখন আমাকে খুশি করতে এসেছে তো আমার তরফ থেকে তাকে খুশি করো অর্থাৎ তার মনোকামনা আশাকে পুরো করে দাও এইভাবে আল্লাহ নিজের ফেরিস্তাদেরকে অর্ডার করেন আশা রাখি আমরা সবাই চেষ্টা করব তাহাজুদ নামাজ পড়ার কারণ এই নামাজের বড় ফজিলাত বা কবরের জন্যে আলো বলা হয়েছে এখানে আরেকটা ছোট প্রশ্ন আছে একটু পড়তে চাই ইসলাম ইন বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মালানা সাহেব সালওয়াত আবুল হাসান আসফাহানি পড়ার রাইট টাইম নিয়ম ফজিলাত এক্সপ্লেন করবেন খোদা হাফিজ ফিরোজা বেগম ফরম আসাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সরি আমার ফিরদৌসী বেগম ফরম আসাম আমার প্রিয় বোন ফিরদৌসি সাহেবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার প্রশ্ন রাখার জন্য আপনি জানতে চেয়েছেন সলোয়াত আসফাহানি সলোয়াত আবুল হাসান আসফাহানি যেটা জুম্মার দিন পড়তে বলা হয়েছে এই সলোয়াতের বড় ফজিলত ইমাম জামান আলহ জনাব আবুল হাসান আসফানি যখন মক্কায় থাকতেন তো ওখানে ওনাকে এই সলাবাতের শিক্ষা দিয়েছিলেন যে জুম্মার দিন যদি অন্য সমস্ত সন্ন্যত আমাল বজায় করার সুযোগ না পাও শূন্য সমস্ত সুন্নত আমালগুলো করার সুযোগ না পাও তো কমসে কম জুম্মার দিনের শেষ সময় মানে আসরের সময় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মাঝখানে এই সলোয়াত পড়বে এই সলোয়াত যদি তুমি পড়ো তো আল্লাহ তোমার সমস্ত মনোকামনা আশাকে পুরো করবে তোমার ঋণ শোধ হয়ে যাবে তুমি সম বহু রোগ থেকে মুক্তি পাবে বহু সমস্যার সমাধান পেয়ে যাবে ওই নামাজ ওই সলওয়াতের বহু ফজিলত বলা হয়েছে একবার যদি কেউ কন্টিনিউয়াসলি পড়ে তো এই সপ্তাহে পড়ে যে লাভ পাবে এক সপ্তাহের মধ্যে তার মন চাবে আমি কবে আবার সেই জুমা আসবে আর ওই সলোয়াত পড়ব একবার পড়ে দেখুন ইন্টারনেটে লিখুন মোফাতুল জানানে জুম্মার দিনের আমালে ওই সলোয়াত দেওয়া হয়েছে আর যদি কেউ ডাইরেক্ট ইন্টারনেট থেকে নিতে চায় তো সলোয়াতে আবুল হাসানে আসফাহানি লিখুন ওখানে পুরো সলোয়াত এসে যাবে ওই সলোয়াতে পুরো চোদ্দো মাসুমিনের ওপরে দরুদ পাঠ করা হয়েছে এবং বিশেষ করে ইমামে জামান আলাহ ইসলামের অনেক কিছু ফজিলত বা বরকত ওখানে উল্লেখ করা হয়েছে তাই ওই নাম ওই সলোয়াত পড়ার পরে কেউ যদি নিজের মনোকামনা আশা আল্লাহর কাছে বর্ণনা করে তো আগামী সপ্তাহে ওই দিন আসার আগে আলহামদুলিল্লাহ আশা রাখি তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে সলওয়াত আবুল হাসান আসফানি বড় বরকতি সলওয়াত চেষ্টা করবেন জুম্মার দিনে আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে যে কোনো সময় পড়তে পারেন আগের প্রশ্ন শুনি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে রাজমিস্ত্রি ন্যাশনাল ক্লাবের সেক্রেটারি প্রশ্নটা হচ্ছে বহুদিন পরে প্রশ্ন পাঠাচ্ছি আপনি কেমন আছেন জানি না ভালো আছেন ভালো থাকেন আপনার কণ্ঠ ভালো রাখুক আল্লাহ প্রশ্ন সংখ্যা কমে গেছে প্রশ্ন সংখ্যা কমে গেছে কারণ সবারই টিপা ফোন তো যার ফলে প্রশ্ন সবাই পাঠাতে পারছে না প্রশ্নটা করেছিলাম টাইমে শর্টের কারণে হয়নি সেই টাইম প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা প্রশ্ন পাঠাচ্ছি তারা সবাই ছন্ন ছাড়া হয়ে আছি কাউরির সঙ্গে কাউরির যোগাযোগ নাই কে কাউকে চিনেও না আমাদের একটা সমাজ ব্যবস্থা ছন্ন ছাড়া আমরা সবাই মিলে একত্রত এক জায়গায় হই হয়ে আমরা আমাদের আলাপ করি আলোচনা করি এবং আমরা একটা ফান্ড করি সেই ফান্ডে আমরা একটা বাৎসরিক একটা অনুষ্ঠান আমরা বিশেষ ব্যক্তি যারা থাকবেন তিনাদের নিয়ে আমরা একটা করব বিশেষ দিনে সেই দিনটার জন্য আপনার কাছে আমার অনুরোধ যাতে সবারই কাছে আমার নাম্বারটা যায় আর এই নিয়মকরণটা যে তৈরি করব একত্রত হব কোন জায়গায় কোথায় সেটা যাতে প্রচার করেন এই বলে আমার অনুরোধ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় শরীফ ভাই বহুদিন পরে আমাদেরকে স্মরণ করার জন্যে বা আপনার কথা বা বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি হয়তো অনেকটা ঠিক বলেছেন যে আমার দর্শক বিন্দুদের মধ্যে বহু এমন আছেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না ওই বোতাম টেপা ফোন ব্যবহার করেন তাই ওনারা নিজের প্রশ্ন আগে ডাইরেক্ট ফোন করে আমাদের মেশিনে রেকর্ড করাচ্ছিলেন আমাদের ওই সিস্টেমটা খারাপ হয়ে যাওয়ার কারণে এমটিএনএল তরফ থেকে ওই ল্যান্ডলাইন ফোন সিস্টেমটা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে তাই খুব দুঃখিত যে আমার যে সমস্ত দর্শকবৃন্দরা আমার বোনেরা ভাবিরা চাচিরা যারা আমাদেরকে ফোন করতেন বা নিজের প্রশ্ন রেকর্ড করাতেন তারা রেকর্ড করার সুযোগ পাচ্ছে না আমি খুব দুঃখিত আমরা আপ্রান্ত চেষ্টা করছি কোনো এমন একটা সিস্টেম তৈরি করার মোবাইল ফোনে যাতে তানারা ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতে পারেন আগের মতো আমরা চেষ্টা করছি আমরা আপ্রান্ত চেষ্টা করছি কোনো না কোনো একটা লাইন ইনশাল্লাহ আমরা বাহির করব তবে যতক্ষণ ওটা হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা এই কাজে নিজের আপনাদের কাছ থেকে সহযোগিতা নিন যার কাছে মানে অ্যান্ড্রয়েড ফোন আছে ওই ফোনে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন বা লিখেও যদি পাঠাতে পারেন আপনারা যদি এসএমএস করতে পারেন যার কাছে ওই কিপ্যাড ফোন আছে বটনাপ টেপা ফোন যদি আপনারা নিজের প্রশ্ন ভয়েসমেল না করতে পারেন হোয়াটসঅ্যাপ না করতে পারেন তো আমাদেরকে এসএমএসও করে দিতে পারেন ওই যে স্ক্রিনের ওপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে ওই নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে এসএমএস করে দিন পৌঁছে যাবে তবে খুব দুঃখিত মানে আপনি ঠিক বলছেন শরীফ ভাই অনেকেই এই সিস্টেম জানে না বোঝে না বা ফোন না থাকার কারণে তারা হয়তো চেয়েও প্রশ্ন রাখতে পারছেন না পাঠাতে পারছেন না তবে আমরা তার জন্য একটা সলিউশন খুঁজছি ইনশাল চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব যদি একটা কোনো তেমন অ্যাপ বা কোনো সিস্টেম পেয়ে যাই যার মাধ্যমে মোবাইলে অটো অ্যান্সারিং মেশিন যদি কাজ করে আমরা অনেক খুঁজেছি কিন্তু সে সফল হচ্ছে না অটো অ্যান্সারিং মেশিন বা সিস্টেম যদি এমন কোনো করতে পারি ইনশাল্লাহ খুব শীঘ্র করব। তাছাড়া আপনি যেভাবে বললেন যে আপনি আমার সমস্ত দর্শকবৃন্দরা যারা বিভিন্ন স্থানে বসবাস করছেন তাদেরকে একত্রিত করে এক জায়গায় মিলেমিশে আপনি একটা কাজ করতে চান আল্লাহ আপনাদেরকে সফলগামী করুক আপনারা নিজের উদ্দেশ্যে সফল হন কনফারেন্স রাখুন ইসলামিক সঙ্গম বা সমাবেশনা রাখুন আমাকে যখন বলবেন আমি উপস্থিত হয়ে যাব তবে আমাকে একটু আগে থেকে বলতে হবে আপনারা জানেন আমি বহু ব্যস্ত থাকি এবং বহু প্রোগ্রাম নিয়ে আছি সুতরাং আজ বললে যে আজকে চলে যাব কি কাল বললে কালকে চলে যাব এটা সম্ভব হবে না আমাকে কমসে কম এক দু সপ্তাহ আগে বলতে হবে তাহলে সেই হিসেবে আমি আমার প্রোগ্রাম সেটিং করে আপনাদের কাছে চলে আসব আপনারা যখন ডাকবেন যেখানে ডাকবেন আমি সবসময় উপস্থিত হওয়ার জন্যে প্রস্তুত আছে আমার কোনো অসুবিধা নেই তবে আমার প্রিয় শরীফ ভাই আপনি কলকাতায় নিউ টাউনে থাকেন আর আপনার ফোন নম্বর যেটা আমরা পেয়েছি nine seven four eight six six three five two eight নয় সাত চার আট ছয় ছয় তিন পাঁচ দুই আট আশা রাখি আপনার এই ফোনে যারা আপনার সঙ্গে জড়িত হতে চান বা আপনার সহযোগ হয়ে কাজ করতে চান এক প্ল্যাটফর্মে এসে সমাজের জন্য দিনের জন্য ইসলামের জন্য নবী ও নবীর আহলেবায়তের দিনের প্রচারের জন্য সঠিক ইসলাম বা ইসলামিক ইতিহাস বা ইসলামিক সংবিধান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে বা সকলকে সৎপথের ওপরে সেরাতুল মোস্তাকিমের ওপরে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যে চেষ্টা করবেন বা আপনি যে সংগঠন বা সংস্থা তৈরি করবেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভব আপনাকে সাপোর্ট করব তবে আপনারা আগে নিজেরা নিজের এলাকায় আপনার কলকাতা নিউ টাউনে বা পার্শ্ববর্তী এলাকায় চব্বিশ পরগনা জেলায় মুর্শিদাবাদ জেলায় বা কলকাতার অন্য এলাকায় মেদিনীপুর আছে বা বীরভূম আছে জলপাইগুড়ি আছে যে সমস্ত এলাকা থেকে বহু ফোন আসছে আপনি ওই এলাকার লোকের সঙ্গে একটু টাচে আসুন আশা রাখি সহযোগিতা পেলে আপনি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন আর কলকাতা রাজারহাট এরিয়া ভালো এরিয়া ওপেন এরিয়া বা মানে কমিউনিকেশনের জন্যেও ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেমও খুব ভালো যদি ওই এলাকায় রাখতে পারেন কলকাতা শহরের আশেপাশে তো আশা রাখি সবার জন্যে আশা বা সহযোগিতা করা সহজ হবে আপনি চেষ্টা করুন ইনশাল্লাহ আশা রাখি আপনার চেষ্টা আপনি অবশ্যই সফল হবেন ইনতানসুরল্লাহ ইনসুরকম যদি নেক কাজে আল্লাহর সহযোগিতা করেন তো আল্লাহ আপনার সহযোগিতা করবে এটা তার ওয়াদা আশা রাখি আমার প্রিয় শরীফ ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে বলছি যে আমার ভাই একদিনকে রাত্রেবেলায় কবরস্থানের পাশ দিয়ে আসছিল সেদিন ছিল বৃহস্পতিবার তো সেদিন এসে বাড়ি বাড়ি এসে দোতলায় যখন খাবার খাচ্ছিল তখন একটা আওয়াজ শুনতে পেয়েছে যে মনে হচ্ছিল যে দোতলা থেকে চিরিকোটার ওপর থেকে কেউ দোতলায় নামছে আবার নিচে থেকে আবার যেন কেউ উপরে উঠছে ঘুমোর পড়ে এরকম আওয়াজটা শোনার পর অনেক আওয়াজ শুনেছে এবং শুনে বা মনে করে যে কেউ আসা যাওয়া করছে হয়তো তাই জিজ্ঞাসা করেছিল কে কে বলে ডেকেছিল কিন্তু কোনো সারা বা কোনো আওয়াজ পায়নি তাই বাইরে বেরিয়ে এসে দেখেছিল এবং বাইরে বেরিয়ে কাউকে দেখতে পায়নি কিন্তু তার দু চার দিন পর আবল তাবল মানে আজে বাজে স্বপ্ন দেখে এবং স্বপ্নে ভয় খায় এবং দিনের বেলায় চোখের সামনে কিছু একটা ভেসে আসে মনে হয় যেন কারোর ছবি আসছে এরকমভাবে চোখের অনেক ডক্টর দেখিয়েছে কিন্তু ডক্টরের কোনো সমস্যা পায়নি চোখের তারপর অনেক বড় বড় মাওলানাকে দেখিয়েছিল মাওলানারা বলেছে তোমার জিনের ছায়া লেগেছে তোমাকে তোমার বাড়ি বন্ধ করতে হবে এবং তাবিজ টাবিজ নিতে হবে তার জন্য অনেক পয়সা দিয়েছে তাও ভালো হয়নি এক বছর হয়ে গেল কষ্টের মধ্যে আছে কিভাবে ভালো হবে এই সমস্যা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ছোট বোন তুমি তোমার ভাইকে বলো দুশ্চিন্তা থেকে বাইরে আসতে খুব সহজ ওটা একবার মনে একটা ভয় বসে গেছে আর কিছু না ওই ভয় থেকে বাইরে আসতে হবে ওই ভয়ের সঙ্গে লড়াই করতে হবে তোমার ভাইকে হয়তো যে কবরস্থানের পাশ দিয়ে গোরস্থানের পাশ দিয়ে আসছিল হয়তো কোনো ছায়া পড়তে পারে অনেক অনেক সময় আল্লাহর অন্য মখলুকাতরা মানুষকে কষ্ট দেওয়ার আঘাত করার চেষ্টা করে শয়তান আছে খান্নাস আছে নাসনাস আছে জিন আছে ইফরিত আছে হামজাত আছে অনেক রকমের মখলুক যারা দেখা যায় না কিন্তু ক্ষতি করে আবার ভালোও করে তো ওর জন্য চিন্তা করার দরকার নেই তোমার ভাইকে বলো আয়তাল কুরসি এবং তাইন আয়তাল কুরসি এবং মৌজাতাইন কোলা আউজর রব্বিল ফালাক আর কোলা আউজর রব্বিন নাস পড়ে নিজের বুকের ওপরে সবসময় ফু দিতে ইনশাল্লাহ ওই ভয় কেটে যাবে আর তাছাড়া দোয়ায়ে বা হিরজে আবু দোজানা ইন্টারনেটে পাওয়া যাবে হিরজে আবু দাজানা ওইটা ডাউনলোড করে প্রিন্ট করে ওইটা নিজের কাছে রাখতে বলো নবীর এক সাহাবিকে ওইরূপ জেন পরীরা জ্বালাতন করত পরেশান করত তো উনি নবীকে শিকায়ত করলেন নালিশ করলেন নবী আল্লাহ আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে বাড়িতে অসুবিধা হচ্ছে আপনি এর কোনো উপায় বলে দিন তো এই দোয়া বা হিরস যেটা নবী করিম সাল্লাম নিজের সাহাবিকে দিয়েছিলেন যেটা তোমার বালিশের তলায় তুমি রেখে রাত্রে ঘুমাবে চেন পরি শয়তান তোমার আশেপাশে আসবে না তো ওই হিরজে দে জানা ওইটা প্রিন্ট করে নিজের বালিশের ভেতরে রাখতে বলো আর বাইরে যাওয়ার সময় যেন ওটা কাছে রাখে ইনশাল্লাহ কোনো জেন বা হামজাদ বা শয়তান ইফরিত কেউ এসে তাকে আঘাত করতে পারবে না দোয়ায় আবু দাজানা বা হিরজে আবু দাজানা মনে থাকবে যেন আর হাফত হাইকাল বলে শরীর বদ্ধ করার একটা পদ্ধতি আছে ইন্টারনেটে গুগল ফেলেতে যেয়ে যদি হাফত হাইকাল সেভেন হাইকাল লেখা হয় বা হাফত হাইকাল হাফত মানে সাত সাত হাইকাল ওটা দেহ বন্ধ করার বিভিন্ন দোয়া বা কোরআনের আয়ত ওখানে দোয়া রয়েছে ওইগুলো পরে যদি নিজের দেহর ওপরে ফু দিয়ে দেয় তো তার দেহ বন্ধ হয়ে যাবে তখন আর কোনো মানে জেন পরি বা শয়তান হামজাত খন্নাস নাসনাস কেউ তখন আঘাত করতে পারবে না আশা রাখি তুমি এটা মনে রাখবে তোমার ভাইকে এটা করতে বলবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না আর আয়তাল কুরসি বা নাদে আলী বা জশনে কবির বিশেষ করে দুয়ায় জশনে কবির তোমার ভাইকে বলো নিজের কাছে রাখতে কোনো মৌলবী মাওলানা বা তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শামপুর থেকে আসিয়া খাতুন বলছি আমার প্রশ্ন হচ্ছে যে অজু করা অবস্থায় যদি মেয়েদের মাথা থেকে কাপড় পড়ে যায় তাহলে কি উজু ভেঙে যাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনাদের আপনার ফোন কলের জন্য বা আপনার কোশ্চেন কোশ্চেন প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে নারীরা মেয়েরা যদি অজু করার পরে মাথার কাপড় পরে যায় পড়ে যায় সরে যায় তো তার কি অজু ভেঙে যাবে না যে সমস্ত জিনিস অজুকে ভঙ্গ করে বা নষ্ট করে তার মধ্যে মাথার কাপড় সরা নয় আশা রাখি আপনি বুঝতে পেরেছেন মাথার কাপড় সরে গেলে অজু বাতিল হয়ে যায় না পরপুরুষটা যদি দেখে তো সঙ্গে সঙ্গে মাথায় কাপড় পুনরায় রাখতে হবে যদি নিজের বাড়ির মধ্যে থাকেন আর মাথার থেকে যদি কাপড় সরে যায় তো আপনার অজু বাতিল হবে না যদি কেউ যদি বলে যে আপনার অজু বাতিল সে অজ্ঞান সে জ্ঞান রাখে না সে ভুল বোঝে তাই ওই সমস্ত একে আমরা তৌজুর নেশা বলি অনেক অনেক সময় আমাদের মধ্যে অনেকেই অনেক রকমের শরীর তৈরি করে রেখেছে যেটা আসল শরীরতে কোনো উল্লেখ নেই বা নবীর শরীয়তে যার কোনো উল্লেখ নেই তো ওই সমস্ত আমাদের তৈরি করা সামাজিক শরীয়তের ওপরে চলবেন না নবী শরীয়তের ওপরে চলবেন আর নবী শরীয়ত বলছে যদি আপনার মাথার ওপর থেকে কাপড় সরে যায় তো আপনার অজু বাতিল হবে না আশা রেখে আপনার প্রশ্নে উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসাম ধুবড়ি জেলা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের নাম মোহাম্মদ নূর ইলাহি শেখ তো ইলাহি নূর নামটা তো রাখা যায় নূর ইলাহি ইলাহিতে নাকি আল্লাহ আল্লাহর নাম আমি তো ভালো করে জানি না তো হুজুর সাহেব আপনি বলে দেবেন নূর ইলাহি শেখ নামটা রাখা যাবে কি যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন নূরে এলাহি মানে আল্লাহর নূর এটা একটা ইসলামিক নাম রাখতে কোনো অসুবিধে নেই তবে নিজেকে নামের যোগ্য তৈরি করতে হবে মানে এমন সৎ কাজ করতে হবে যেন ওই ছেলেকে দেখে লোক বলে সত্যি এর নামের একটা প্রভাব আছে এর জীবনের ওপরে নূরে এলাহি নাম অনেকের নাম নূর ইসলাম হয় মানে ইসলামের নূর বা অনেকের নাম মানে হাবিবুল্লাহ খোদা বক্স এরকম অনেক রকমের নাম হয় তো এই নামের প্রভাব তার জীবনে যদি দেখা যায় আর সে যদি সৎ ভালো হয় কোনো অসুবিধা নেই তবে নামের বিরুদ্ধে যদি যায় তখন ওই নামের সম্মান আঘাত পায় তাই আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন নূরে লাহি মানে আল্লাহর নূর ওরকম অনেক নাম আছে আসাদুল্লাহ নাম হয় আল্লাহর শের তো সে কি আল্লাহর শের হয়ে যাবে না হাবিবুল্লাহ নাম হয় আল্লাহর বন্ধু তো সে কি আল্লাহর বন্ধু সে যদি ভালো কাজ করে সে আল্লাহর বন্ধু হবে যদি সে ভালো কাজ না করে তা হাজার হাবিবুল্লাহ নাম রাখলেও সে আল্লাহর বন্ধু হতে পারবে না তো ওইরূপ নামের সঙ্গে মিল খাতে হবে জীবনের সঙ্গে তাহলে তার একটা অর্থ দেখা দেবে বা নামের সম্মান বজায় রাখা হবে আর যদি নামের সঙ্গে মিল না হয় তখন সেই নামের মানে অপমান করা হয় তাই নূরে এলাহি যদি নাম রাখা হয় তো ওই আল্লাহর নূরের সম্মান রাখতে হবে ভালো কাজ করতে হবে সুকর্ম করতে হবে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আসাম ধুবড়ি জেলা থেকে বলছি আমার হুজুর সাহেব আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনাকে দিনের খেদমত করার তৌফিক দান করুক আমার প্রশ্ন হচ্ছে আমার এক মাসিমা ওনার ছোটোবেলাতে মাতা পিতা ইন্তেকাল হয়েছে তো উনি আমাকে বলে যে আমি আমার নিজের আকিকা নিজেই করব ছাগল দিয়ে তো উনি অবস্থা অত ভালো নয় তো ছাগল দিয়ে নিজে ছাগল লালন পালন করে নিজের ছাগল দিয়ে নিজেই করবে তো আমি এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম সে মুফতি সাহেব আমাকে উত্তর দিয়েছেন যে পিতা মাতা নেই তো নিজের আকিকা নিজে করা যাবে না এমনি জবাই করে মানুষকে খাওয়াতে হবে এটা কি সঠিক বলেছে নিজের আকিকাকে নিজে করা চলবে না আর মেয়ে মানুষের মানে কয়টা ছাগল লাগবে আর গরিব মানুষ ছেলে বাচ্চা হলে হয়তো ছাগল দিয়ে যদি আকিকা করে ছেলে মানুষের জন্য কয়টা ছাগল লাগবে তো এটা আপনাকে বলে আপনি শিখিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনার ফোন রেকর্ডিংয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে প্রশ্ন রেখেছেন আপনার মাসিমা নিজের আকিকা নিজে করতে পারবেন কি না অবশ্যই পারবেন আকিকা নবীর সন্ন্যত বলা হয়েছে মাতা পিতাকে নিজের বাচ্চাদের আকিকা করতে এবারে যদি কারোর মাতা পিতা না জানার কারণে দরিদ্রতার কারণে কোনো কারণে নিজের বাচ্চার আকিকা করতে পারেননি তারা বা করেননি আমি বড় হয়ে যদি জানতে পারি যে আমার আকিকা হয়নি তখন আমার উপরে এটা সুন্নতে দা আমি আকিকা করব। ওই যে মুফতি সাহেবের আপনি উল্লেখ করছেন উনি শরীয়তের কথা বলে না তো উনি নিজের কথা বলেছেন শরীয়তে সুন্নত তোমার মাতা পিতা যদি না করে থাকে তুমি নিজে করো সেই কাজটা তো ওনার আপনার মাসিমাকে বলুন উনি নিজের পোষা ছাগলের দিয়ে যদি আকিকা করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই ছেলের জন্য দুটো ছাগল জবাই করা আর মেয়ের জন্য একটা ছাগল জবাই করা সুন্নত মেয়ের তরফ থেকে একটা ছেলের তরফ থেকে দুটো যদি কেউ দুটো না দিতে পারে একটা দিয়ে দিতে পারে যথেষ্ট তবে আপনার মাসিমার তরফ থেকে সে তিনি যদি একটা ছাগল নিজেই পুষে আকিকা করতে চান নিজের করতে পারেন কোনো অসুবিধা নেই শরিয়াতে এটাকে উত্তম কাজ বলা হয়েছে ওই মুফতিকে আমার এই এপিসোড দেখাবেন আর আমার সঙ্গে কথা বলতে বলবেন আর নইলে আমার নম্বর দিয়ে দেবেন যদি উনি শরীয়তের জ্ঞান না রাখেন তো আমি ওনাকে পুরো রেফারেন্স সূত্র সমেত বলে দেবো কোথায় নবী কি বলেছেন আর যদি উনি নিজের সম্মানকে বজায় রাখতে চান তো নিজে তদন্ত করে শরীয়তের সঠিক হুকুমকে জেনে ওই জিনিসটাকে পৌঁছানোর চেষ্টা করবেন যেটা শরীয়তে আছে নিজের কথা যেন পাবলিককে বা নিজের শরীয়ত যেন পাবলিককে না বোঝায় ওনাদেরকে একবার বলে দেবেন খুব কষ্ট পাই এই সমস্ত কথা শুনলে যখন মৌল মোল্লারা নিজের শরীয়ত চালানোর চেষ্টা করে শরীয়তে মোহাম্মাদিতে যে জিনিসকে সুন্নত বলা হয়েছে সুন্নতে মোয়াক্কে দেবেন মানে বারবার নবী আদেশ করেছেন যে তোমরা আকিকা করো আকিকা করলে বালা মুসিবত দূর হয় জীবনে বৃদ্ধি পায় উন্নতি হয় তো যদি কারোর মাতা পিতা না করতে পারে তো তারা যেন নিজেরা নিজের আকিকা করে এমনকি মৃত ব্যক্তি যে মারা গেছে তার যদি আকিকা না হয়ে থাকে তারপরে যদি তার ছেলেরা আপনরা তার আকিকা করতে চায় তাও করতে পারে কবরের বহু আজাব থেকে তারা মুক্তি পাবে কবরের বহু কষ্ট থেকে তারা মুক্তি পাবে আকিকা মানে কি তার তরফ থেকে সাদকা তো সেই সাদকা দিলে আল্লাহ তার বহু মুসিবত থেকে নিজাত দান করবে এরা জানে না বলে এই সমস্ত মূর্খর মতো কথা বলে এটা খুব দুঃখজনক যাই হোক আমার প্রিয় বোন আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুজুর সাহেবের দেহ মোবারক আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে যে আমি ছোটোবেলায় এক মৌলানার স্ত্রীর কাছে শুনেছিলাম যে ইব্রাহিম আলিহ আলাইহিস সালামের বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তো অনেক মূর্তি পুজো তৈয়ার করতো তো একদিন বাড়িতে কেউ ছিল না হ্যাঁ তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নাকি একটা কুঠার কুড়াল হাতে নিয়ে সব ছোট মূর্তিগুলোর মাথা কেটেছে কেটে দিয়ে ওই কুড়ালটা বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছে তা যখন বাড়ির ওনার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের পিতা এসেছে তো তখন বলেছে যে মূর্তিগুলোর এই অবস্থা কেন তা তখন নাকি ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিল যে এগুলো কাজ আমি করিনি এই বড় মূর্তিটা সবার মাথা কেটে ওর ঘাড়ে কুঠারটা রেখে দিয়েছে তা এটা কতটুকু কোরআন হাতিস মতে সত্যি আপনি আমাকে বলবেন না আর এটা তো সব দর্শকেরই শেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনি যা ঘটনা বলেছেন এটা বাস্তব করণের তাফসিরে এটা লেখা হয়েছে জানাবে এব্রাহিম নবীর পিতা নয় ওনার চাচা আজার উনি ওই প্রতিমা তৈরি করে বিক্রি করতেন আর জানাবে এব্রাহিমের নবীর পিতা ছিলেন জানাবে তারিখ উনি দিনে হানিফের ফলোয়ার ছিলেন তাই আমার প্রিয় বোন হজরত ইব্রাহিম নবী ওনার পিতা দিনে হানিফের ওপরে ছিলেন আর ওনার চাচা আজার উনি ওই প্রতিমার ব্যবসা করতেন নিজে হাতে তৈরি করতেন বিক্রি করতেন তো উনি নিজের চাচাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন চাচা কেন এমন জিনিসের পূজা পাঠ করছেন বা প্রার্থনা করছেন যে নিজে কিছু বোঝে না নিজে কিছু বলতে পারে না নিজে কিছু করতে পারে না একটা আস্থা নিয়ে একটা আশা নিয়ে শুধু বেঁচে আছেন জানাবে ইব্রাহিম নবী একদিন ওই যুগের বাদশাহ বা যুগের যে রাজা ছিল সে জনাবে ইব্রাহিম সম্পর্কে জানতে পেরেছিল যে ইব্রাহিম আমাদের পথের প্রতীক নয় ইব্রাহিমের আমরা যাকে খোদা বলে মানি ইব্রাহিম তাকে খোদা বলে মানে না সুতরাং এখানে অনেক আছে আজকে খুব সময় কম রয়ে গেছে বলে আমি শুধু সংক্ষেপে বলতে চাই সবসময় জাসর লাগিয়ে রাখতো এব্রাহিমের ওপর নজর রাখো তো একদিন সবাই তাদের একটা বিশেষ মেলা ছিল নদীর ধারে যেয়ে তারা মানে নিজের অনুষ্ঠান করছিল মেলা করছিল যা কিছু করছিল ওই দিন জানাবে এব্রাহিম নবী সুযোগ পেয়ে ওই যে ঠাকুর ঘর বলুন আর পূজাস্থান বলুন যা কিছু বলুন সেখানে বহু ভূত রাখা ছিল আর তার মধ্যে একটা বড় ভূত রাখা ছিল তো জানাবে এব্রাহিম নবী বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন যারা নিজেরা কিছু করতে পারে না নিজেরা কিছু বলতে পারে না শুনতে পায় না বলতে পারে কেন তার উপাসনা করছো বরং তার উপাসনা করো যে এদের সৃষ্টিকর্তা এই যে প্রতিমা এই যে দেবতা যাদের পূজা পাঠ করছে এরও সৃষ্টিকর্তা আল্লাহ সেই আল্লাহর উপাসনা করো তো জানাব ইব্রাহিম নবীর কথা যখন শোনেনি তারা ভুল পত্রবে চলবে তখন জানাব ইব্রাহিম নবী ভাবলেন যতক্ষণ এদের মাঝখান থেকে এই প্রতিমাগুলো সরিয়ে না নেব ততক্ষণ এরা এই ভুল পত্রবে চলতে থাকবে তাই উনি ওই একটা কুরল দিয়ে ছোট প্রতিমাগুলো ভেঙে বড় প্রতিমার কাদের ওপরে কুরুল ছেড়ে এসেছিলেন পরে এসে যখন ওরা ফিরে এসে দেখে যে ছোট প্রতিমাগুলো সব ভাঙা হয়ে ভাঙা ভেঙে চুরে পড়ে আছে আর বড় প্রতিমার কাদের ওপরে কুরুল আছে তখন বাদশাহ জিজ্ঞাসা করলো এখানে কে ছিল তো সবাই বললো বাস একটাই যুবক আমাদের মাঝখানে ছিল না তিনি হচ্ছেন ইব্রাহিম তো জানাবি ইব্রাহিমকে ডাকা হলো এব্রাহিম সত্য কথা বলে জনাব এব্রাহিম জীবনে কখনো মিথ্য কথা বলেননি জনাব এব্রাহিম এ বলেননি যে আমি ভেঙেছি কে আমি ভাঙিনি না জনাব এব্রাহিম বললেন বাদশাহ কে ভেঙেছে ওই বড় প্রতিমাকে ওই ঠাকুরকে জিজ্ঞাসা করো ও যদি বলতে পারে তো বলবে ও যদি দেখতে পায় তো নিশ্চয়ই দেখেছে কে ভেঙেছে আপনারা তো তাকে দেবতা মারেন দৃষ্টি শক্তি রাখে বলতে শক্তি রাখে সব কিছু শক্তি সে রাখে তো তার কাছে জিজ্ঞাসা করেন আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন সেই হকিকাত বলবে বাদশাহ তখন বুঝতে পেরেছে যে আমাদের প্রতিমা যার আমরা পুজো করি এত কিছু বলার শক্তি রাখে না কিছু শোনার শক্তি রাখে না কিছু দেখার শক্তি রাখে না তাই এব্রাহিম আমাদেরকে মিসগাইড করছে সুতরাং এব্রাহিমকে তখন সাজা স্বরূপ আগুনে ফেলার ব্যবস্থা করা হয়েছিল এগুলো সব কোরআনের তাফসিলে লেখা হয়েছে তো আশা রেখে আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন এটা বাতিলকে মুছে হককে জারি করার জন্যে বা আল্লাহর পথ থেকে যারা দূরে ছিল তাদেরকে আল্লাহর পথের দিকে আনার জন্যে আসল প্রতিমাতক আসল ভগবান বলুন আল্লাহ বলুন ঈশ্বর বলুন সেই একই সেই নিরাকার সেই আল্লাহর দিকে আমন্ত্রণ জানানোর জন্যে যারা ওই ভুল সাহারা নিচ্ছিল ভুল অশিলা ধরেছিল তাদেরকে ওই ভুল থেকে বাইরে আনার জন্য উনি এমন করেছিলেন যেটা কোরআনের বিভিন্ন সোরা তাফসিরে লেখা হয়েছে আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কারো কোনো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা লিখে টেক্সট করে পাঠাতে পারেন এস করতে পারেন ভয়েসমেল করে দিতে পারেন আর অনুরোধ করছি আপনারা নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের মনোনীত অনুষ্ঠান যে কোনো সময় আপনারা নিজের সুযোগ সুযোগ সুবিধা অনুযায়ী যেখানে থাকবেন সেখানে নিজের মোবাইলে আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন যদি টিভিতে দেখার সুযোগ না পান এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে ও আখরুদ আওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন